Town Mouse and Country Mouse অনেক দিন আগে একটা শহরে একটা ছোট্ট ইঁদুর বাস করত সে তার গ্রামের এক বন্ধুর একটা ছবি খুঁজে পেয়েছিল সেটা দেখে সে ঠিক করল যে সে সেই বন্ধুর বাড়ি গিয়ে তাকে চমকে দেবে এখানে কি বিচ্ছিরি অসহ্যকর গন্ধ রে বাবা জায়গা নোংরা খামারের পশুদের মতো গন্ধ এবারে আমি দেখি আমার বন্ধুর বাড়িটা কোথায় আরে আমার প্রিয় বন্ধু কেমন আছো বলো আমি তো ভালোই আছি ভাবলাম এসে তোমাকে চমকে দিই সত্যি দারুণ চমকে দিয়েছো আমার গ্রামে তোমায় স্বাগত জানাই বন্ধু তুমি যে সেই শহর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছো এর জন্য আমার দারুণ আনন্দ হচ্ছে বন্ধুরা নিজেদের মধ্যে গল্প করতে লাগলো তুমি অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছো তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত তুমি বরং হাত মুখ ধুয়ে নাও এর মধ্যে আমি তোমার জন্য কিছু একটা বানিয়ে ফেলি এই বলে গ্রামের ইঁদুর খামারের দিকে রওনা হলো শহরের ইঁদুর গেল হাত মুখ ধুতে বেশ আমি বরং মাটি খুঁড়ে কিছু তাজা শাকসবজি বের করে আনি এর মধ্যে হাত মুখ ধুতে গিয়ে শহরের ইঁদুর সব জল শেষ করে ফেললো এইখানে এইটুকু মাত্র জল আমাদের শহরে কত ভালো ব্যবস্থা শহরের ইঁদুর ভীষণ বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো এসো আমরা বাইরে খাওয়া দাওয়া করি তোমার জন্য আমি সব তৈরি করে রেখেছি এই বলে গ্রামের ইঁদুর মিষ্টি আলু তাজা বিন ওলকপি আর তাজা দুধ পরিবেশন করল তুমি এখানে এসে বসে পড়ো গ্রামের ইঁদুর শহরের ইঁদুরকে সব পরিবেশন করল তোমরা গ্রামের দেশে কি খালি এইসব খাও নাকি পান সে অখাদ্য কোনো তো নেই খাবারে গ্রামের ইঁদুর শহুরে বন্ধুকে সন্তুষ্ট করার অনেক চেষ্টা করল কিন্তু কিছুতেই সফল হলো না খাওয়া দাওয়ার পর গ্রামের ইঁদুর ঠিক করল শহরের ইঁদুরকে তাদের খামারটা ঘুরিয়ে দেখাবে কি তাজা তাজা হাওয়া আমি তো এই ফুলগুলোর মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি ওই সবুজ সবুজ ওটা কি ওগুলো হলো কড়াইশুঁটির গাছ এরপর তারা একটা সোঁদা জায়গায় এসে পৌঁছলো পরিষ্কার সত্যি বলতে কি বন্ধু তুমি যেভাবে থাকো সেটা আমার পছন্দের নয় কি সব খাবার খাও তুমি চারিদিকে শুধু পোকামাকড় আর ময়লা তুমি আমার শহরে এসো তুমি এই সব কিছু ভুলে যাবে খাবারগুলো ভালো না লাগায় দুঃখিত কিন্তু আমার খাবারগুলো খারাপ কিছু নয় একদম টাটকা তরতাজা সব খাবার তুমি বরং আমার সাথে আমার শহরে এসে কয়েকদিন থেকে দেখে যাও আমি কিভাবে জীবন কাটাই আমি তোমাকে খেতে দেবো চিজ পাস্তা বাদাম আরো কত কি বাহ তাহলে তো দারুন হয় দেখবে তোমার খুব ভালো লাগবে এই কথা বলে শহরের ইঁদুর ব্যাগ গুছিয়ে ফিরে চলল এবারে আমাকে ফিরে যেতে হবে ধন্যবাদ দারুণ সময় কাটলো শহরে এসো দেখা ইঁদুররা কোলাকুলি করে নিজেদের সম্ভাষণ জানিয়ে বিদায় নিল এর কয়েকদিন পর গ্রামের ইঁদুর নিজের ঝুলি বেঁধে শহরে তার শহুরে বন্ধুর কাছে যাওয়ার জন্য তৈরি হল কি উঁচু উঁচু বাড়ি চকচকে গাড়ি আর কতই না ভালো ভালো খাবার খাবো আমি আমি তো শহরের প্রেমেই পড়ে যাচ্ছি বাবারে চারদিকে কি বিকট আওয়াজ অবশেষে সে শহরের ইন্দুরের বাড়িতে পৌঁছল স্বাগত তোমাকে স্বাগত আমার বন্ধু আমার বাড়িতে তোমাকে স্বাগত শহরের ইঁদুর গ্রামের ইঁদুরকে তার বাড়ির ভিতরে নিয়ে গেল খানিক্ষণ গুজব করল বাড়ির চাকর যখন টেবিল সাজাতে শুরু করল শহরের ইঁদুর তার গন্ধ পেল বলল এসো বন্ধু খাবার তৈরি হয়ে গেছে খেতে যাই গ্রামের দূত এই সব খাবার খাবার জন্য দারুণ উত্তেজিত হয়ে আছে এসো শুরু করা যাক বন্ধু এই হলো চিজ দুধ pasta toast peanut butter cake আর ফল ধন্যবাদ তোমার জীবনযাত্রা দেখে আমার ভীষণ ভালো লাগছে আমি তো ভাবছি আমি তোমার সাথে এখানেই থেকে যাব কিন্তু যেই না তারা খাওয়া শুরু করেছে অমনি চাকরটা ফিরে এলো এসে সে একটা লাঠি নিয়ে তাদের তাড়া করলো নোংরা ইঁদুর কোথাকার যা ভাগ এখান থেকে ভাগ এখান থেকে চলে এসো দৌড়ো লুকোতে হবে এই ঘটনায় শহরের ইঁদুরটা খুব লজ্জায় পড়ে গেল ওরা ঠিক করলো টেবিলটা ফাঁকা না হওয়া পর্যন্ত এদিক ওদিক ঘুরে নেবে এসো তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো যেখানে সব খাবার পাবে আরে এটা কোন স্বর্গে নিয়ে এলে এটা বিখ্যাত একটা ডিপার্টমেন্ট স্টোর এমন সময় ওরা দেখতে পেল একটা বিড়াল তীর বেগে ওদের দিকে ছুটে আসছে বাবা রে বাবা ওটা ওটা কি আমার বুক তো কেমন যেন ধরফর ধরফর করছে ওটা একটা বড় হুলো বেড়াল তবে এক্ষুনি চলে যাবে শুধু চুপচাপ থাকো বেড়ালটা চলে যাওয়ার পর ওরা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে ঢুকলো গ্রামের ইঁদুর একটা অদ্ভুত জিনিস দেখতে পেল আরে এটা আবার কি সাবধান ইঁদুর ধরার কল আবার কি বস্তু আমি ঠিক জানি না কিভাবে বোঝাবো তোমাকে আসলে যেই মুহূর্তে তুমি ওইটার ভিতরে চিজটা খেতে মুখ বাড়াবে সেই মুহূর্তে তুমি ফাঁদে আটকে যাবে ও আমার মনে হয় এবার হার্ট অ্যাটাক হয়ে যাবে হে আমি এসব আর নিতে পারছি না আরে এত বেশি চিন্তার কিছু নেই খালি একটু সাবধানে থাকো না ভাই অনেক হলো এই সব কাণ্ড এই দৌড়ো দৌড়ি এই লাভঝাপ সবসময় এই ভয়ে সিঁটিয়ে থাকা পালিয়ে বেড়ানো আমি তো এই সব করার জন্য গ্রাম থেকে শহরে আসিনি কিন্তু আমি ঠিক করলাম যে আমি আমার গ্রামের বাড়িতেই ফিরে যাব ওখানে অনেক শান্তি আছে ভাই আমি খুব দুঃখিত এই সব কিছু হলো বলে আমার বাড়ি ফিরে গিয়ে নিজের বাগানের টাটকা খাবার খাওয়াই ভালো ভয়ে ভয়ে এই কেতা দুরস্ত খাবার খাবার থেকে শান্তিতে সহজ সরল জীবন কাটানো এই বিলাসবহুল জীবনে ছুটে বেড়ানোর থেকে অনেক ভালো বুঝলে ভায়া এরপর সেই ছোট্ট গ্রামের ইঁদুর তার গ্রামের বাড়িতে ফিরে এলো আর বাকি জীবনটা সে সেখানেই কাটিয়ে দিয়েছিল